السلام عليكم ورحمة الله وبركاته حمد باري بسم الله الرحمن الرحيم ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم বৃক্ষরাজি কলম হলে সপ্ত সাগরে মশি তবু ফোরাবে না লিখে লিখে তোমার গুণ রাশি খোরাজি কলম হলে সপ্ত সাগরে মশি তবু ফুরাবে না লিখে লিখে তোমার গুণ রাশি বিখোরাজি কলম হলে সপ্ত সাগরে মশি তবু ফুরাবে না লিখে লিখে তোমার গুণ রাশি মাথার পরে সব সপ্ত আকাশ নিচে বসুন্ধরা মাথার পরে সব সপ্ত আকাশ নিচে বসুন্ধরা মাথার পরে সব সপ্ত আকাশ নিচে বসুন্ধরা শূন্য আছে মেঘের মেলায় আছে পবন ভরা শূন্য আছে মেঘের মেলায় আছে পবন ভরা বৃক্ষরাজি কলম হলে সপ্ত সাগর মসি বৃক্ষরাজি কলম হলে সপ্ত সাগর মসি তবু ফোরাবে না লিখে লিখে তোমার গুণরাশি খর্ব খর্ব বিষম তারা তোমার মহিমা খর্ব খর্ব বিশাল তারা তোমার মহিমায় খর্ব খর্ব বিশাল তারা তোমার মহিমা চলছে সুদূর অতিথি হতে নীল গগনের গায় জ্বলছে সুদূর অতিথি হতে নীল গগনের গায় বিখরাজি কলম হলে সপ্ত সাগর মশি তবু পোরাবে না লিখে লিখে তোমার গুণ রাশি খর্ব খর্ব বিশল তারা তোমার মহিমা খর্ব খর্ব বিশল তারা তোমার মহিমায় খর্ব খর্ব বিশল তারা তোমার মহিমা চলছে সদর অতীতে হতে নীল গগনের গায় জ্বলছে সুদূর অতীতে হতে নীল গগনের গায় বৃক্ষরাজি কলম হলে সপ্ত সাগর মসি তবু ফোরাবে বেলা লিখে লিখে তোমার গুণ রাশি হাজার হাজার খেচর ভূচর আছে জগত জুড়ে হাজার হাজার খেচর ভূচর আছে জগত জুড়ে হাজার হাজার খেচর ভূচর আছে জগত জুড়ে কেউ বাহাটে কেউ বা ছোটে কেউ বাজায় ওরে কেউ বাহাটে কেউ বা ছোটে কেউ বাজায় ওরে কেউ বা থাকে জলাশয়ে কেউ বা ডাঙার পারে কেউ বা থাকে জলাশয়ে কেউ বা ডাঙার পারে কেউ বা থাকে জলাশয়ে কেউ বা ডাঙার পারে কেউ বা থাকে গাছে গাছে কেউ বা অভ্যন্তরে কেউ বা থাকে গাছে গাছে কেউ বা অভ্যন্তরে বিখোরাজি কলম হলে সপ্ত সাগরে মশি তবু ফোরাবে না লিখে লিখে তোমার গুণ রাশি বা তৃণ ভোজি কেউ বা মাংসাসী কেউ বা হলো ভোজি কেউ বা মাংসাসী কেউ বা হলো ভোজি কেউ বা মাংসাসী কেউ বা তোমার গুনে গানে কাটাই সি কেউ বা তোমার গুনে গানে কাটাই সি কেউ বা বিশাল কেউ বা ক্ষুদ্র কেউ বা শক্তিধর কে ও বা বিশাল কে ও বা ক্ষুদ্র কে ও বা শক্তিধর ও বা বিশাল কে ও বা ক্ষুদ্র কে ও বা শক্তিধর কেউ বাহীন কেউ বাহীন ও বা বুদ্ধিধর কেউ বাহীন কেউ বাহীন ও বা বুদ্ধিধর বিখরাজি কলম হলে সপ্ত সাগর মসি তবু ফুরাবে না লিখে লিখে তোমার গুণ রাশি ত্রিভুবনে কোটি কোটি আছে কত জীব ত্রিভুবনে কোটি কোটি আছে কত জীব ত্রিভুবনে কোটি কোটি আছে কত জীব ব্যর্থ হবে লিখে অবসর কালি কলমনি ব্যর্থ হবে লিখে অবসর কালি কলমনি ধন্য গবিশ প্রভু ধন্য তোমার লীলা ধন্য গবিশ প্রভু ধন্য তোমার লীলা ধন্য গবিশ প্রভু ধন্য তোমার লীলা অসীম তুমি অপর তুমি আজীবি তোমার খেলা অসীম তুমি অপর তুমি আজীবিত তোমার খেলা বিখরাজি কলম হলে সপ্ত সাগর মসি তবু ফোরাবে না লিখে লিখে তোমার গুণ রাশি খরাজি কলম হলে সপ্ত সাগর মশি তবু ফোরাবে না লিখে লিখে তোমার গুণ রাশি বিক্ষরাজি কলম হলে সপ্ত সাগর মশি তবু ফোরাবে না লিখে লিখে তোমার গুণ রাশি